يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা কথা বলবো ভারত থেকে হিমায়িত গরুর মাংস কিংবা গরুর গোশত বাংলাদেশে রপ্তানি করার একটি খবর নিয়ে গত নয় জুলাই দুই ঢাকার কোনো কোনো সংবাদপত্রে খবরটি ছাপা হয়েছে এরপরও আরো কোন কোন গণমাধ্যমে প্রকাশ হয়েছে এ খবরের মূল কথা হচ্ছে ভারতের একদল ব্যবসায়ী বাংলাদেশে এসেছেন তারা ভারত থেকে হিমায়িত গরুর মাংস সেখানে জবাই করে গরুর গোস্ত প্যাকেট করে বাংলাদেশে পাঠানো এর উদ্যোগ নিতে এবং সম্ভাব্যতা যাচাই করতে তারা বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মিলে মিশে একমত হয়েছেন যে এটা অত্যন্ত লাভজনক একটি ব্যাপার হবে এবং বাংলাদেশে ভুক্তা পর্যায়ে তিনশো টাকার মধ্যেই এক কেজি গরুর গোস্ত বিক্রি করতে তারা সক্ষম হবেন বাংলাদেশের ব্যবসায়ী এবং ভারতের ব্যবসায়ীরা অচিরেই এখান থেকে আমদানি আর সেখান থেকে রপ্তানি করার একটি উদ্যোগ নিতে যাচ্ছেন বলেই খবরগুলোতে প্রতীয়মান হয়েছে প্রকাশ হয়েছে এ খবর প্রকাশ হওয়ার পর সচেতন মহলের মাঝে কিছু আলোচনা শুরু হয়েছে দেখা দিয়েছে কিছু প্রশ্নও আমরা সেসবের সামান্য কয়েকটি সামনে নিয়ে আজকে আমাদের কিছু বিষয় নিবেদন করতে চাই প্রথম কথাটি হচ্ছে ভারত থেকে প্যাকেট করে যখন গরুর গোস্ত বাংলাদেশে পাঠানো হবে তখন মুসলমানদের জন্য তার হালালের মান গরুর গোস্তের যে খাওয়ার জন্য ধর্মীয় বৈধতার মান মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত সে মানটি যথাযথভাবে রক্ষিত হবে কিনা এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে অর্থাৎ সেখান থেকে যারা গরু রপ্তানি করবেন গরুর গোস্ত তারা যথাযথ উপায়ে হালাল প্রক্রিয়ায় গরু জবাই করা এবং তারপর প্রক্রিয়াজাত করে প্যাকেট করে সেটা পাঠানো যত্নের সঙ্গে নিয়মগুলো তারা রক্ষা করবেন ভারতের মতো দেশ আর বাংলাদেশের মুসলমানদের ভুক্তা পর্যায়ের অবস্থান এটি একটি সংশয় প্রশ্ন এবং দ্বিধার জায়গা দখল করে রেখেছে আলোচকরা এবং সচেতন মানুষ এ প্রশ্নটিকে একটি বড় প্রশ্ন হিসেবে দেখছেন এখানে দ্বিতীয় যে বিষয়টি আসে সেটি হচ্ছে বাংলাদেশে কৃষক পর্যায়ে এবং খামারি পর্যায়ে লাখো লাখো গরু লালন পালনের যে নতুন একটি শিল্প গড়ে উঠেছে ভারত থেকে হিমায়িত গরুর মাংস যদি বাংলাদেশে চলে আসে এবং স্বল্প মূল্যে বিক্রির নতুন একটি প্রবণতা তৈরি হয়ে যায় তাহলে বাংলাদেশের গবাদি পশুর যে শিল্প বাংলাদেশে গবাদি পশুর গোষ্ঠের যে শিল্প এবং এটাকে কেন্দ্র করে যে বিশাল একটি অর্থনীতি এর আসলে ভবিষ্যৎ কি দাঁড়াবে বাংলাদেশে গবাদি পশুর শিল্প কি তাহলে একসময় বাদ দিয়ে দিতে হবে এখানকার ব্যবসায়ীরা যখন বছরের পর বছর অথবা মাসের পর মাস লসের মুখ দেখবেন তখন কি বাংলাদেশে গরু লালন পালনের যে খামারগুলো গড়ে উঠেছে কৃষক পর্যায়ে যে উদ্যোগগুলো গড়ে উঠেছে এ সব পরিত্যক্ত হবে এটা কি ঠিক হবে অল্প সময়ের জন্য অথবা দীর্ঘ সময়ের জন্য কথিত এই স্বল্প মূল্যের সুবিধা নিতে গিয়ে বাংলাদেশের সম্ভাবনাময় একটি বিশাল শিল্প ধ্বংসের মুখোমুখি নিয়ে যাওয়া এটা উচিত হবে কিনা এটাই একটি বড় প্রশ্ন হয়েছে সচেতন আরেকটি মহলের কাছে তৃতীয় যে প্রশ্নটি উঠেছে সেটি হচ্ছে যে ভারতের ব্যবসায়ীদের পক্ষ থেকে কথা তো প্রকাশ্যে উচ্চারিত হলো যে তারা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বহু দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের গরুর গোষ্ঠের ব্যবসা করেন বাংলাদেশেও তারা সুযোগ পেলে করবেন এবং এখানে ভোক্তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন তারাও খুব উৎসাহের সঙ্গে করবেন এখানে দুটি প্রশ্ন খুব বড় হয়ে আসে একটি প্রশ্ন হচ্ছে বাংলাদেশে তো গরু আনতেই দিতে চায় না ভারত সরকার তাহলে যেই গরুর গোস্ত প্রসেস করে অথবা হিমায়িত করে এখানে পাঠানো সম্ভব সেই গরু জীবিতভাবে পাঠালে কি অসুবিধা তাদের তাদের আইনের এই জটিলতাটা কোথায় তারা গরু আস্ত পাঠালে কি সমস্যা এখন যেখানে তারা হিমায়িতভাবে পাঠাতে চাচ্ছেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা গত কয়েক বছরে ভারত কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে গরু জবাই করলে এত বছরের শাস্তি যাবজ্জীবন মৃত্যুদণ্ড এরকম বহু বহু আইনের কথা শুনে এসেছি তাহলে প্রকৃত অর্থে কি ভারতে গরু জবাই এবং তার বিরুদ্ধে যে আইনের চর্চাগুলোর কথা মিডিয়ায় প্রকাশ হয় এবং তারা আইনগুলো করেন এর ভেতরটা আসলে ফাঁপা বাস্তব বিবেচনায় এটা কি পুরোই গুরুত্বহীন অসার একটি বিষয় ভারত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার গরুর গোস্ত বিদেশে রপ্তানি হওয়ার যে তথ্য ভারতের ব্যবসায়ীরা দিয়েছেন তা থেকে তো এটাই বুঝে আসে তারা তো গরুগুলোকে তাদের দেশেই হত্যা করেন অথবা জবাই করেন অথবা মারেন তারপরেই সেগুলিকে কেটে কেটে টুকরো টুকরো করে করে হিমায়িত করে পাঠান তার মানে এখানে গরুর গোস্তের প্রতি সম্মান দেখানোর যে কথা তারা বলেন এটা আসলে বাস্তব বিবেচনা একদমই অর্থহীন আর এর পরে আমরা যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে আমরা গত কয়েক বছর এবং এই ঈদের আগেও ভারতের মুসলমানদের অত্যন্ত বেদনা ঘন একটি অধ্যায় আমরা দেখেছি যে তাদের বাড়িতে গরুর গুস্ত আছে এই গুজবে তারা গরুর গুস্ত খান এই গুজবে তারা কেন গরুর গুস্ত হালাল মনে করেন এই অপরাধে ভারতে কিশোর যুবক বৃদ্ধ মহিলাসহ বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে নির্মমভাবে বাড়িতে গিয়ে রাস্তাঘাটে ট্রেনে বাসে হত্যা করা হয়েছে গরুর গুস্ত নিয়ে ভারতের প্রধান ধর্মাবলম্বীদের ভারতের প্রশাসন এবং সরকারের যে সংরক্ষণের কথা তারা মুখে মুখে প্রকাশ করেন মুসলমানদেরকে হামলা করার সময় আক্রমণ করার সময় বলেন এবং তাদের যে সুরক্ষা আর অতিরিক্ত শ্রদ্ধার কথা ব্যক্ত করা হয় ভারত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার গরুর গোস্ত রপ্তানি করার সঙ্গে তাদের এই সংরক্ষণ চিন্তা বা নীতির তো কোনো মিল পাওয়া যায় না এমনকি বাংলাদেশেও গরুর গোস্ত রপ্তানির আজকে যে উদ্যোগ তারা নিতে চাচ্ছেন তার সঙ্গেও গরুর সুরক্ষা এবং গরুকে হত্যা না করা এই আইন অথবা এই তাদের এই নীতির কোনো মিল তো পাওয়া যায় না তাহলে আমরা ধরে নেব যে শুধুমাত্র ভারতবর্ষের মুসলমানদেরকে কোণঠাসা করা ভারতের মুসলমানদেরকে নির্যাতন করার একটা অজুহাত হিসেবেই গরু নিয়ে এই উত্তেজনা গরু নিয়ে এই বিভক্তি তারা করেছেন আমরা সর্বশেষ যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে যে ভারতে গরুর গোস্ত নিয়ে যখন উত্তেজনা শুরু হয়েছে গরুর সুরক্ষা নিয়ে এবং গরুর গুস্ত ভক্ষণ নিয়ে যে উত্তেজনা তৈরি করা হয়েছে আইন কানুন হামলা মারধর হত্যা ইত্যাদির মধ্য দিয়ে তার বিরুদ্ধে ভারতেই শুভবুদ্ধি সম্পন্ন অমুসলিম বহু নাগরিক বহু মানুষ দাঁড়িয়ে গিয়েছেন আমরা মনে করি পুরা উপমহাদেশ জুড়ে গরু জীবন সুরক্ষা কিংবা গরুর গুস্ত এ দুটি বিষয়ে যে বিভাজন তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে একদিকে ভারতের ব্যবসায়ীদের গরুর গুস্ত রপ্তানির উদ্যোগ আরেকদিকে ভারতের শুভবুদ্ধি সম্পন্ন অমুসলিম নাগরিকদের সামাজিক উদ্যোগ এই দুই উদ্যোগকে সামনে নিয়ে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমাদের ঈদুল আজহা কোরবানির ঈদের আগে গরুর গোস্ত এবং গরু জবাইকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যেসব উত্তেজনা উস্কে দেওয়া হয় তা স্তীমিত হবে বন্ধ হবে এবং বাংলাদেশ ও তার পাশের দেশগুলোতে মুসলিম এবং অমুসলিম নাগরিকদের মাঝে শান্তিপূর্ণ একটি সহাবস্থানের পরিবেশ বিরাজ করবে থাকবে আল্লাহ তালা সকলকে তৌফিক দান إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا